দেশ জাতি আর ধর্মের ধার ধারে না তো প্রভু রুজ ভারতের দাদারা সব ওদের বড় প্রভু রে রুজ ভারতের দাদারা সব ওদের বড় প্রভু আবার স্বাধীন দেশে বৈশা করে মির্জাফরি কাজ ওদের ইতিহাস এটা অতীত ইতিহাস শোনো শোনো দেশবাসী ওদের ইতিহাস এতদিনে ওরা করল কি কি সর্বনাশ শোনো শোনো দেশবাসী ওদের ইতিহাস এতদিনে ওরা করল কি কি সর্বনাশ দেশের সেবার নামে কত ছাড়লো মধুর বাণী আবার অতিথি ভুলের জন্য ফেললো চোখের তাজা পানি রে চোখের তাজা পানি ভোটের আগে বুরকা পইরা ধার্মিকের রূপ ধরে ভোটের পরে ভারতী গিয়া মাথায় সিঁদুর পরে ভোটের আগে বুরকা পইরা ধার্মিকের রূপ ধরে ভোটের পরে ভারতী গিয়া মাথায় সিঁদুর পরে প্রধানমন্ত্রী হয়েও মনে শান্তি নাহি আসে মুখ্যমন্ত্রী খেতাব পাইয়া মিটমিটাইয়া হাসে মুখ্যমন্ত্রী খেতাব পেয়ে মিটমিটাইয়া হাসে আবার চুক্তি কইরা এদেশ বিক্রি এটাও ওদের কাজ অতীত ইতিহাস ওদের ইতিহাস শোনো শোনো দেশবাসী ওদের ইতিহাস এতদিনে ওরা করল কি কি সর্বনাশ দেশের সেবার নামে কত ছাড়লো মধুর বাণী আবার অতীতে ভুলের জন্যে ফেললো চোখের তাজা পানি রে চোখের তাজা পানি বাকশালী রূপ ছাইরা দিবে এলে ক্ষমতায় বাকশালী রূপ ছেড়ে দিবে এলে ক্ষমতায় অবশেষে করলো কি এ হায় রে কপাল হায় বিরোধী দল সব ঠেঙ্গিয়ে করলো একাকার আলেম সমাজ দিয়া ভরলো দেশের কারাগার ওরা আলেম সমাজ দিয়া ভরলো দেশের কারাগার আবার মসজিদে মাদ্রাসায় তালা এটা ওদের কাজ অতীত ইতিহাস ওদের ইতিহাস শোনো শোনো দেশবাসী ওদের ইতিহাস এতদিনে ওরা করলো কি কি সর্বনাশ দেশের সেবার নামে কত ছাড়লো মধুর বাণী আবার অতিথি ভুলের জন্য ফেললো চোখের তাজা পানি রে চোখের তাজা পানি শান্তি চুক্তির নামে ওরা বিক্রি করলো দেশ অগ্নি পূজা মূর্তি পূজায় ধর্মের করলো শেষ শান্তি চুক্তির নামে ওরা বিক্রি করলো দেশ অগ্নি পূজা মূর্তি পূজায় ধর্মের করলো শেষ কোটি কোটি টাকার কুকুর আমদানি করে ক্ষোধার জ্বালায় দেশের মানুষ ধুকে ধুকে মরে রে ক্ষোধার জ্বালায় দেশের মানুষ ধুকে ধুকে মরে আবার নির্বাচনের আগে কথার নতুন নতুন ভাজ ওদের ইতিহাস অতীত ইতিহাস শোনো শোনো দেশবাসী ওদের ইতিহাস এতদিনে ওরা করলো কি কি সর্বনাশ দেশের সেবার নামে কত ছাড়লো মধুর বাণী আবার অতিথি ভুলের জন্যে ফেললো চোখের তাজা পানি রে চোখের তাজা পানি আবার অতীতে ভুলের জন্যে ফেললো চোখের তাজা পানি রে চোখের তাজা পানি ধর্ষণের সেঞ্চুরিয়ানরা ওদের জানের জান আকাম কুকাম কইরা দেশের ডুবাইলো রে মান ধর্ষণের সেঞ্চুরিয়ানরা ওদের জানের জান আকাম কুকাম কইরা দেশের ডুবাইলো রে মান ফতুয়াকে বাতিল করে ইমানদারদের শহীদ করে নির্বাচনের আগে আবার তসবি ঘুমটা ধরে নির্বাচনে পাশ করিতে তসবি ঘুমটা ধরে আবার হুকুম দিয়া মানুষ মাইরা ধরে সাধুর সাজ অতীত ইতিহাস ওদের ইতিহাস শোনো শোনো দেশবাসী ওদের ইতিহাস এতদিনে ওরা করল কি কি সর্বনাশ দেশের সেবার নামে কত ছাড়লো মধুর বাণী আবার অতিথি ভুলের জন্য ফেললো চোখের তাজা পানি রে চোখের তাজা পানি ঘুমটা পরে মাজারেতে যতই কান্দ তুমি তিলকুয়ালির জন্য হারাম শাহজালালের ভূমি ঘুমটা পইরা মাজারেতে যতই কান্দ তুমি তিলকুয়ালির জন্য হারাম শাহজালালের ভূমি ধোকাবাজি ছল চাতুরি ধোকাবাজি ছল চাতুরি চলবে না তো আর দেশের মানুষ দেখে ফেলেছে আসল রূপ তোমার দেশের মানুষ দেখে ফেলেছে আসল রূপ তোমার এবার বাঁচতে চাইলে প্রাণটা নিয়া পালাও দিল্লির দাস ওদের ইতিহাস অতীত ইতিহাস শোনো শোনো দেশবাসী ওদের ইতিহাস এতদিনে ওরা করল কি কি সর্বনাশ দেশের সেবার নামে কত ছাড়লো মধুর বাণী আবার অতিথি ভুলের জন্যে ফেললো চোখের তাজা পানি রে চোখের তাজা পানি এসব বাড়াবাড়ি আল্লাহ সইতে নাহি পারে তাই তো গজব নামলো এবার ওদের উপরে এসব বাড়াবাড়ি আল্লাহ সইতে নাহি পারে তাই তো গজব নামলো এবার ওদেরই উপরে আল্লাহ তালার মালটা হলো দুনিয়ারি বার পরাজয়ে কাচ্ছে ওরা হইয়া একাকার পরাজয়ে কাচ্ছে ওরা হইয়া একাকার আল্লাহর সাথে বাড়ির মিটে গেছে আশ ওদের ইতিহাস অতীত ইতিহাস শোনো শোনো দেশবাসী ওদের ইতিহাস এতদিনে ওরা করল কি কি সর্বনাশ দেশের সেবার নামে কত ছাড়লো মধুর বাণী আবার অতিথি ভুলের জন্যে ফেললো চোখের তাজা পানি রে চোখের তাজা পানি নতুন করে সিংহাসনে আসলে এবার যারা নাফরমানি করলে হতে হবে বাংলা ছাড়া নতুন করে সিংহাসনে আসলে এবার যারা নাফরমানি করলে হতে হবে বাংলা ছাড়া চিন্তা ভাবনা করে এবার চালাইও সরকার অতীত থেকে শিক্ষা নেয়া বড় যে দরকার অতীত থেকে শিক্ষা নেয়া বড় যে দরকার নইলে চিরতরে হতে হবে যে বিনাশ অতীত ইতিহাস ওদের ইতিহাস শোনো শোনো দেশবাসী অতীত ইতিহাস এতদিনে ওরা করলো কি কি সর্বনাশ দেশের সেবার নামে কত ছাড়লো মধুর বাণী আবার অতীত ভুলের জন্যে ফেললো চোখের তাজা পানি রে চোখের তাজা পানি শোনো শোনো দেশবাসী ওদের ইতিহাস এতদিনে ওরা করলো কি কি সর্বনাশ দেশের সেবার নামে কত ছাড়লো মধুর বাণী আবার অতিথি ভুলের জন্য ফেললো চোখের তাজা পানি রে চোখের তাজা পানি